সংকীর্তনের দ্বারা উঠিল ভাব তাপ উঠিল দুঃখ কৃষ্ণ নামে যত পাপ পাপি হইয়া তত পাপ করিতে না কোন পাপি সাধ্য যত পাপ করবে জন্নাম ধেয় যত বা শ্রবণায় কুকুর ভোজি চন্ডাল যোগ্যতা লাভ এই জন্য আমাদের শ্রী গোস্বামী লিখলেন নাম লীলা থেকে যাচ্ছে গোবিন্দ অবতীর্ণ হয়েছেন লীলা করেছেন আর শ্রী জগৎ মঙ্গল নাম এবং লীলা থেকে গেল লিখে রেখেছেন এই যে সমগ্র বিশ্ব বিশ্বমঙ্গলং জগতের মঙ্গলের জন্য এবং মন্ত্রীর জন্য অর্থাৎ পাবনাশ দুঃখ নাশের জন্য অলং অতিশয় আমাদের বাক্যের থেকে এরূপ জগতের কল্যাণের ছটা এসে গেছে তারা তো নিজের কথা বলছেন কিন্তু সব সিদ্ধান্ত তাঁদের এই বাক্যকে আশ্রয় করছে শ্রীরূপ গোস্বামীপাদ বললেন যদ্ব্রহ্ম অপৈতি নাম কর্মেতি বেদ যখন শ্রীকৃষ্ণ তখন কৃষ্ণ নাম পাপনাশ ইত্যাদি ছেড়ে দিন কিন্তু মূল অবিদ্যা প্রারব্ধ পর্যন্ত যা ব্রহ্মনিষ্ঠার দ্বারা নাশ হয় না ও জিহাতে উদিত হওয়া মাত্রই হয়ে গেছে যদ্রহ্ম সাক্ষাৎকৃত নিশ্চয় আপি বিনা সময়াতি বিনা ভোগই ভোগ ছাড়া যায় ব্রহ্মনিষ্ঠদের যায় না কিন্তু নাম জিহাতে একবার কৃষ্ণ নাম স্ফুরিত হলেই সব গেছে ভাগবতী তার বর্ণনা রয়েছে আমাদের স্বরূপ গোস্বাই পাদ লিখেছেন যে বলা হলো লাভ করলো কুকুর হজি চন্ডাল তো দেহটা তার থেকে যাবে সুতরাং যখন সেই দেহেই লাভ করছে তখন গেল ওটা তো বুঝাই গেল পাপ নাশক তেমনি অখিল দুঃখ নাশক আমরা বলেছি সংসার সিন্ধু মতি দুস্তর মূর্তি তিনশো লীলা কথা সংসারে যত দুঃখ একবার লীলা কথা শোনা এছাড়া অন্য কোনো উপায় নান্যপ্লব অন্য কোনো নৌকায় আর অখিল সুখ অখিল মঙ্গল যেমন দুঃখ নাশ পাপ নাশ তেমনি বিশ্বমঙ্গলম শ্রবণ মাত্রে যত পাপ তাপ এবং কামনা বাসনার মূল কেন্দ্র হলো বাসনার কোষ বাসনা কোষগুলি কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবেশ করে বাসনাকে নাশ করে সেখানে নিজের আসন পেতে নিচ্ছে প্রবিষ্ট কর্ণনন্দ্রীণ সানাং ভাব সরণং ধুনতি সমনং কৃষ্ণ শরীরেশ্বর আর মঙ্গল সম্বন্ধে তৎপরভাবে বলে দিয়েছে অনুগ্রহ ভূতানাং মানসিং তনুমাশ্রিত ভজতে পারিশিকা ভক্তানাং পাঠও আছে নাই এমন নয় তবে এই যে অনুগ্রহ ভূতানাং মানসিং তনু ভজতে এই ভূতানাং যে ব্যাখ্যা করেছেন ভক্তানাং পাঠটি সেই ব্যাখ্যা করতে পারে না রপ্তানাং পাঠটি উল্লেখ করেছেন এবং ব্যাখ্যা করেছেন কিন্তু ওই ভূতানাং পাঠের মতো ব্যাখ্যাটা করেন করতে পারেন করবেন কি করে উনি বললেন তৎপরভাবে যা সুত্রা তৎপরভাবে তো ভক্ত তো তৎপরই আছে তাকে তার তৎপর করতে হবে তো উনি লিখছেন যে ভক্তানাং যখন পাঠ হবে তখন ব্যাখ্যাটা হবে কি প্রকার বললেন তখন ব্যাখ্যা হবে যে নিজ ভক্ত প্রসঙ্গে ন তার স্বীকৃতাঙ্ক নিজ ভক্ত প্রসঙ্গে নয় ওখানে অনুগ্রহ ভক্তানাং বলতে নিজ ভক্ত প্রসঙ্গে ন যা দিশি ক্রীড়া ভজতে অর্থাৎ এই ব্রজবাসী গণের নিকটে সেই প্রকার মধুময় এই বৃন্দাবন ক্রীড়ার প্রকাশ তিনি করতে পারেন অন্য জায়গায় পারবেন না এদের কথা উল্লেখ করেছেন এই আর বললেন অনুগ্রহ যেটা সেটা বললেন সমগ্র জীবের করে ওই ভূতানের পারে তখন লাগে তখন ভূতানের অনুগ্রহ ভূতান এটা ব্যাপক কথা তাদেরকে কৃপা করাচ্ছেন এদের প্রসঙ্গে এইরূপ লীলা করছেন সমগ্র বিশ্বজিৎকে কৃপা করার জন্য সেই কৃপাটাই বলছেন যা শুনলেই মানুষ ভক্ত হয়ে যাবে ভগবত পরায়ণ হয়ে যাবে এর থেকে আর বিশ্বমঙ্গল কি থাকতে পারে যেখানে শ্রবণের ইচ্ছাকারী মাত্র শুধু শুনিস শোনার ইচ্ছাকারী মাত্রে হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যাচ্ছেন আর বিশ্বনাথ টিকা করেছেন অবরুদ্ধ প্রেমা সূচিত তার থেকে সুতরাং তোমার লীলা এ অঙ্গ এ প্রাণপ্রেষ্ঠ তোমার লীলা বিশ্বের মঙ্গল এবং জগতের অখিল বৃজিন নাশক এই বনবাসী এবং ব্রজবাসী ব্রজ বলতে সংসার হলো আর বনবাসী বলতে বন হলো মুনি ইত্যাদি তো যখন সংসারে পাপি তাপি জীব গোবিন্দের নামে গোবিন্দের কথায় ধন্য হচ্ছে তখন মুনিরা তো হবেনি মুনি সুখদেব পালিয়ে গেছিলেন ব্যাসদেবের কথা দিয়ে তাম ব্রহ্মজ্ঞানী মায়ামুক্ত পুরুষ নিজেই ব্যাসদেব লিখেছেন আত্মা রামাশ্চ মুনয় নির্গণ্ঠা পূর্বান্ত হইত কিং ভক্তি নিত্যভূত করি এই জায়গায় তোমাদের আসতে হবে তোমরা বনে বাস করে করে যতই তপস্যা করো এই রাস্তানো যদি একটু যায় বাস তখন টানবে চুম্বকে কিংবা আরো ব্যাপক ব্যাখ্যা হতে পারে সেটা আমরা করতে পারি এটা তারপরে লোকে করতে পারে এই যে এই যে ব্রজবন উপসান সংসার জগৎবাসী এবং বনবাসী এই যে গোবিন্দ সাক্ষাৎ অবতীর্ণ হলেন সব ব্রজ প্রেমিকের প্রেমরস আস্বাদন করলেন কিন্তু রাধার যখন প্রেমরস আস্বাদন করতে গেলেন তখন নিজেকে হারিয়ে গেলেন ওই জায়গায় তখন নতুন করে আর প্রেমরস আস্বাদনের কামনা জাগলো কইছন রাধা প্রেমা কইছন তার মধুরিমা কইছন ভাবে তিম উঠল না এখানে তো গৌরলীলাটা ব্রজলীলারই পরিশিষ্ট অন্য জিনিস নয় এটা গৌরলীলাকে ব্রজলীলার থেকে ভিন্ন ভাববার নয় এটা এই ব্রজলীলার পরিশিষ্ট লীলা হচ্ছে ব্রজলীলা হলো বলেই গৌরলীলা হলো আর ব্রজলীলা না হলে গৌরলীলা হবে কি করে এই জন্য শ্রীজীব গোস্বামী পরিষ্কার করে লিখেছেন যত তারপরে শ্রীকৃষ্ণ অবতরতী তদেব কলৌ গৌরবী অবতরতিথি সারস্বলব্ধে লব্ধে তদ্যাবিচার এরকম টিকা উনি বলছেন এই দুটা লীলার মধ্যে এমন একটা সরস সম্পর্ক আছে যে এই কৃষ্ণ লীলা না হলে গৌরলীলা হতে পারে এবং শ্রীকৃষ্ণ লীলা যে দাপরে হবে তার অব্যবহিত পরবর্তী কলি যুগেই গৌরলীলা হবে অন্য যুগে হবে না কারণ লোভ তো বেশি সময় অপেক্ষা করে না লোভ জেগে ভিতরে এখন ব্রজবনমুখ সাপ সেই যে ব্রজলীলারই ব্রজেরই অভিন্ন স্বরূপ এই যুগে যখন গৌর স্বরূপে ও আবির্ভূত হলেন রাধারানী করে তখন এই যে বিলীনহঙ্কলম আর বিশ্বমঙ্গলমটা যে কিভাবে প্রকাশিত হলো জগতের মানুষ দেখতে পেলেন চোখে সারা বিশ্ববাসী যার দর্শনে প্রেম পেল জগৎবাসীকে প্রেম দিয়ে ধন্য করলেন ব্যাপক হয়ে উঠল সমগ্র প্রেমের বন্যা যারা পালিয়ে গেল তাদের জন্য সন্ন্যাস করলেন এবং তাদেরকেও আকর্ষণ করলেন মায়াবাদী অবশিষ্ট ছিল তাদের কাছে নিমন্ত্রণ স্বীকার করে নানাভাবে তাঁর বনৌকোষান বললেন একবার বৃন্দাবনে আসবেন বলে গেলেন মাতা গঙ্গায় চরণ দর্শন করে সনাতন গোস্বামী পাঠ বললেন ঢাক বাজিয়ে বৃন্দাবনে যেতে নেই গোপনে গোপনে তখন ওই বনবতু সাংদেব পালা তখন এলেন হরিকাণ্ড পথে প্রেমাবতার এই বনবাসীকে কিভাবে প্রেম দিচ্ছেন এখন তাই একদিন পথে বাগ্র করিয়া আছে স্বয়ং সে তার গায়ে প্রভুর লাগিল চরণ প্রভু কহে কৃষ্ণ ব্যাঘ্র উঠিল কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র পশু পাখি সিংহ ব্যাঘ্র অস্থি ভল্লুক আদি পরিশিষ্ট লীলা তো যে বাকি ছিল পুরো হয়ে গেল আচ্ছা তুমি যে তিন লক্ষ নাম জপ করছো সারা বিশ্বকে প্রেম দেওয়ার জন্যই তোমার অবতার তো আচ্ছা তুমি কি চিন্তা করতে পেরেছ যারা হরিনাম নিচ্ছে না সেই সকল যবনের কিসের উদ্ধার হবে ঠাকুর পায়ে ধরে বলছেন প্রভু এই দিন অধমকে এত বিড়ম্বনার কথা বলছো শোনা প্রভু তাহলে বলি ওরাও হরিনাম নিচ্ছে কিসে হরিদাস বললেন আরে যবনগুলো বলে না শুকরকে হারাম হারাম বলে প্রভু মহাদেবে ভক্ত কহে হারাম হারাম যবনীর ভাগ্য দেখো লয় সেই নাম হারাম হারাম বলছে সুকতে ওদের সেই নাম হয়ে যাচ্ছে এদের যবন তো নিস্তার হয়ে আচ্ছা হরিদাস বলতো এই জগতের যত যত স্থাবর জঙ্গম তাদের কি হবে তাহলে তাদের জন্য কিছু চিন্তা করেছ বললেন তুমি যে করিয়াছ উচ্চ সংকীর্তন স্থাবর জঙ্গমে তাহা বেত শ্রবণ ওই যে প্রতিধ্বনি আছে প্রতিধ্বনি নয় প্রভু তারা কীর্তন করে তোমার লীলায় অপেক্ষিত দেখুন তার অনুভূতি কি প্রকার হ্যাঁ প্রভু যে হরিবোল বলে উচ্চ কীর্তন করেছে আবার জঙ্গমের থেকে প্রতিধ্বনি আসছে ওরা কীর্তন করছে প্রভু বলভদ্র ভট্টাচার্য আমাকে সব বলেছেন তোমার লীলা তুমি ঝাড়িখণ্ড পথে যাও তখন কি কাণ্ড তুমি করি সুতরাং তুমি যতদিন থাকবে ততদিন পর্যন্ত একটিকেও এখানে রাখবে না তুমি বিশ্বমঙ্গলম সবকে নিয়ে যাও হরিদাস সব যদি চলে যাবে ব্রহ্মাণ্ডটা খালি হয়ে যাবে যে বলছেন প্রভু এইভাবে কথা বলছো ব্রহ্মাণ্ড খালি হতে পারে অসংখ্য জীব রামচন্দ্র যখন অযোধ্যাকে নিয়ে গেলেন তখন অযোধ্যাটা খালি হলো তো অন্য প্রজায় বলল তেমনি অন্যান্য ব্রহ্মাণ্ডের জীব সেখানে এখানে ভরবে দাসের কথার উপর আর কথা নেই বাবা ঠিক বলেছে প্রভু সবটা স্বীকার করলেন এখন এই প্রভু এবং ভৃত্যের কথাতে আমরা বুঝতে পারছি যে যখন প্রভু এই ব্রহ্মাণ্ডে লীলা করলেন তখন আমরা অন্য ব্রহ্মাণ্ডে ছিলাম নাকি বলে দিয়েছেন তো অন্য ব্রহ্মাণ্ডের জীব ভরবে এই ব্রহ্মাণ্ডের জীব তুমি সব নিয়ে যাবে কেউ থাকবে না স্থাবর জন্ম অন্য ব্রহ্মাণ্ডের থেকে এটা এই মহাপ্রভুর ব্রহ্মাণ্ডে অন্য ব্রহ্মাণ্ডে তখন আমরা ছিলাম তাই এসেছি এই সিদ্ধান্ত দাঁড়ালো তো তো দেখুন কোটি কোটি ব্রহ্মাণ্ড এখন সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এই মহাপ্রভুর যুগে যে বাছা বাছা সমস্ত অন্যান্য ব্রহ্মাণ্ডের ভাগ্যবান জীবগুলিকে এখন নিয়ে এসেছে এই টাইমে অন্যকে আনবে কেন মহাপ্রভু ব্রহ্মাণ্ডে যাদেরকে আনবে তারা বাছা বাছা মানুষগুলোকেই তা আনবে বাছা বাছা জীবগুলি সুতরাং আমাদের ভাগ্য আমাদেরকে যখন এইখানে এনে দিয়েছে তখন যাতে মহাপ্রভুর যে ব্যাগটি আবির্ভাব প্রাকট্য এই যে বিশ্বমঙ্গল তা একটু ভাগ নিতে হবে যাতে এইবারই মঙ্গলটা হয়ে যায় আর পুনরায় ঘুরতে না হয় কারণ এরপর মরে যদি কোনখানে যে কোন ব্রহ্মাণ্ডে আমার কর্মফল ফেলবে তখন আবার মুশকিল পড়বে অতএব এই ত্রিজিন মন্ত্রলং আর বিশ্ব মঙ্গল যাতে এই জন্যই হয় তার সচেষ্ট হওয়া সাধক গুণের প্রয়োজন এটি হচ্ছে এদের কথার মধ্যে একটা সিদ্ধান্তের অভিব্যক্তি তারা এত জেনে শুনে বলছেন সবাইকে তো দিই তোমরা এখানে এখনই বললে ব্রজবন সাং দুঃখ ভবিষ্যৎ যখন ব্রজবাসী বনবাসী সবাই দুঃখ নাশ তখন সেই সঙ্গে কি তোমাদের দুঃখ নাশ হবে না ব্রজবাসী সবাই যখন সুখ পাবেন আমাকে দেখে পরম মঙ্গলাম তখন তোমাদের কি মঙ্গল হবে না নাকি হচ্ছে না নাকি তোমরা আবার কি অন্য চাচ্ছ তুমি জানো সুতরাং তুমি একটু ওষুধ ওরা ভগবান যেন বলছেন কি চাচ্ছ কি প্রার্থনা করছো আবার তখন বলছেন তৈ তৎপ্রাপ্তর্থম যা স্ত্রীহা বৈশ্যাম আত্মা মনোজাসাং তাসাং ন হ্যাঁ, বললেন তুমি বুঝতে পারছো না যে আমাদের স্পৃহাটা কি আমাদের যা স্পৃহা সেই স্পৃহার অনুরূপ একটু কিছু দাও তাতে আমাদের স্পৃহাটা শীতল হয় তিনি বলছেন ননু ব্রজ বনুপি সাঙ্গপি মৎস্পৃহা তাহলে বনবাসী ব্রজবাসীর কি আমার স্পৃহা নাই তোমাদের একটা স্পৃহা আছে তো বনবাসী ব্রজবাসীর তো আমার স্পৃহা আছে সুতরাং সবারই সঙ্গে সেই স্পৃহাটা তোমাদেরও পূর্ণ হবে এই জন্য বললেন স্বজন হৃদরুজান বললেন না অন্যান্য ব্রজবাসী বনবাসী সঙ্গে স্পৃহা না সেই রকম স্পৃহা আমাদের সেই এক জাতীয় স্পৃহা আমাদের নয় কোনো ব্যাখ্যাকার বললেন এই জন্য অঙ্গ সম্বোধন করেছে বললেন আমাদের সেই স্পৃহাটিকে পূরণ করতে গেলে অঙ্গ সঙ্গ দিয়ে পূরণ করতে হবে অন্যভাবে হয় না এটি হচ্ছে মধুর প্রেমের বৈশিষ্ট্য অন্যান্য প্রেমের থেকে এদের মধুর প্রেমের এইটি বৈশিষ্ট্য হচ্ছে তার কি বলবো আমাদের যে কি চায় তুমি জানো না তুমি জানো সুতরাং আমরা বলতে পারছি না একটু সামান্য আমাদের হৃদয় রোগের একটু ভঙ্গিতে চাচ্ছেন আসলে একটু চান নাই অনেক চাচ্ছেন কি করে অনেক চাইলেন বললেন যেহেতু বস্তু তস্তু বহু কেন বহু বচন দিয়েছেন হৃদুরাম অনন্ত কোটি গোপীর হৃদয়ের রূপ সুতরাং একা এলে হবে না এই জায়গায় সকলের মন বাসনাকে পূর্ণ করতে হবে হবে তো এবং নিশুদনং বলছেন একে তো হৃদরুজাং বলে বহু বচন প্রয়োগ করে সবার হৃদয়েরও দেখিয়ে দিচ্ছেন আবার নিশুদন বলছেন সুদন বলছেন না নিঃশেষে নাশ করতে হবে সুতরাং ব্যাখ্যাকার বলছেন এদের কথার ভঙ্গিতে বা পরিপাটিতে দেখা যায় যে মুখে বলছেন মনা একটু দাও কিন্তু ওটা যাচক রীতিতে একটু দাও বলছেন আসলে অনেক চেয়েছেন সবটাই চেয়েছেন যাতে এদের বিশাল ওই হৃদয় রোগ নাশ প্রাপ্ত হয় প্রত্যেক গোপীর সঙ্গে তার মধুর মিলনাদি হয় বিচিত্র বিহারাদি হয় এই সব কামনা করেছেন অতীব সদা নবনবতয়া বর্ধিষ্ণুতে নৈব নিরন্তরম তদ বৈবিধ্য এটি নিরন্তর সেই বাসনা বাড়ছে কৃষ্ণ সেবা করে শ্রীকৃষ্ণকে সুখ দেওয়ার বাসনা নিরন্তর বর্ধিত হয়ে চলেছে কোন কোন ব্যাখ্যাকার মনাক শব্দটি অল্প বলে ব্যাখ্যা গ্রহণ করতে ইচ্ছা করে অন্যভাবে ঘুরিয়ে ব্যাখ্যা করেছেন এখানে মনাক বলতে বেশি যদি সর্বতভাবে আমাদের হৃদয়ের যে ব্যাধি সে ব্যাধিকে পরিপূর্ণরূপে নাশ না করো এই অভিপ্রায় না থাকতো তাহলে এই কথাটি বলতেন না নিশুদন বলতেন না হৃদয় বলতেন না সুতরাং অপ্রতিকার্য পূর্ব শ্লোকও বলেছেন এখানে বলছেন আর যদি সামান্য একটুখানি বিলম্ব হয় তাহলে আমাদের তোমার বিরহ তাপিত দেহে আর প্রাণ থাকবে না অতএব না করে এখনই সেই আমাদের হৃদয় রোগীর ঔষধ এই প্রকার এই শ্লোকে প্রার্থনা জ্বালানের হৃদয় রোগীর ঔষধ এখন শ্রীকৃষ্ণ যেন বলছেন তোমাদের সেই হৃদয় হৃদয়টা কি খুলে না বললে আমার দ্বারা হবে এখন এদের হৃদয় রোগটা যে কি সেইটি পরবর্তী শেষ শেষ খুলে বলেছেন উনি যখন বলছেন যে তোমাদের হৃদয় রোগটা কি কি হৃদয় এবং তার কি অংশ খুলে বলো না বললে আমার দ্বারাই দেওয়া সম্ভবপর নয় সেইটি শেষ শ্লোকে যত শ্লোকে হৃদয় রোগ এবং তার ঔষধটি এরা খুলে বলেছেন এবং পরবর্তী শ্লোকেই এরা তাঁদের মুক্তি গতি বিশেষ শেষ করছেন তারপর পরবর্তী শ্লোকের পাক্ষা আগামীকাল আবার আমরা আস্বাদন করব আর তারপরে আমাদের মিলন লীলা প্রতিদিন সমাপ্তির দিন আলোচনা হবে আজকে আমাদের ভালো চরণাম্বুরহং স্তনীষু গীতাশনৈ প্রিয়ধীময়ি কাকসি तेनाटवीमटसितात् व्यथते न किंचित् कुर्पादिधीर्भ्रमति धीर्भवदायुषाङ्न সর্ববেদান্ত সার শ্রীমদ ভাগবতে स्कंदे सर्वलीला मुकुटमुनि श्री श्रीरास पंचाध्यायी गोपी गीति नामक एक अध्याय ऊनविंशति संख्यक श्लोके रासभक्ता भगवान श्रीपाद बादराणी विरह कातरा ब्रज सुंदरी गणित উপসংহার বাণী অনুবাদ করতে গিয়ে বললেন যত্তে সুজাত চরণাম্বুরহং স্তনীষু ভীতা শনৈ প্রিয় দধিমহি কর্কশেষু তেনাটবিম অটসি তৎ ব্যথতে ন কিঞ্চিৎ কূর্পাদিধীর ভ্রমতি ধীর ভবদায়ুষাং ন হে প্রিয় নিরতিশয় প্রেমের বিষয় তে যৎ সুজাতু চরণাম্বুরুহং তোমার যে অতি সুকমল পেলব চরণ কমল ভয়ং কর্কশেষু স্তনেশু গীতা সৈত্য শোনই দধিমহি আমরা আমাদের কঠিন স্তনমণ্ডলে সহ্য তোমার ওই সুকমল চরণে আঘাত লাগবে ভেবে শনই ধীরে ধীরে দধিমহি ধারণ করে থাকি তবিম অটসি তৎ ব্যথতে নকিংসিত উৎপাদিভীর্ভ্রমতিধীর্ভবদাউসাংন তেন এই যে তোমার চরণ কমল তেন অটবিন অটসি সেই সুকমল চরণ কমলে তুমি এই গভীর রজনীতে বৃন্দাবনে কঙ্কর কণ্টকা কীর্ণ প্রদেশে ভ্রমণ করে বেড়াচ্ছ thought, Urpadihi, ব্যথতে নিশীত তোমার সেই সুকমল চরণ কমল এই বৃন্দাবনের কঙ্করে কি ব্যথিত হচ্ছে না অবশ্য হচ্ছে ইতি ভাবনায়া নস্মাকং ধীর ভ্রমতি ভবদাংসাং ন অস্মাকং ধীর ভ্রমতি এই চিন্তা করে তোমাতে সমর্পিত প্রাণা তোমারই গোপ সুন্দরীগণ তাদের বুদ্ধি বা ভ্রমিত হচ্ছে শ্রীকৃষ্ণ বিরহ কাতরা ব্রজ সুন্দরী হন তাদের এই রহস্যময় গোপী গীতিতে এই শ্লোকে তাদের বাণীর উপসংহার করছেন পূর্ব শ্লোকে তারা শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করেছেন তোমার অদর্শনে যে আমাদের হৃদয়ে বিশাল বিপুল জ্বালাময়ী হৃদ্রুজ হৃদ্রুপ তাতে এখন আমরা সন্তাপিতা হয়ে প্রায় মরণ সংকট দশায় উপনীত হয়েছি আমাদের প্রাণ রক্ষার জন্য তুমি কিঞ্চিত যত নিশুদনম সেই হৃদরুজের নাশকারী যে ঔষধ কিছু তা বলছেন শ্রীকৃষ্ণ যেন তার উত্তরে বলছেন যে কি সেই তোমাদের হৃদরোগ এবং জন্নি সুদানাং যে কথাটা বললে কিসে তোমাদের সেই হৃদরোগ যাবে যদি তোমরা পরিষ্কার করে কথাটি না বলো তাহলে তো আমি মোটেই বুঝতে পারছি না তোমাদের কথা বললেন শ্রীকৃষ্ণ যদি এই রূপ বলেন তার উত্তরেই ব্রজ সুন্দরীগণ এই রহস্যময় বাণীতে তাদের কথার উপসংহার হচ্ছে সম্বোধন করছেন হে প্রিয় অর্থাৎ প্রেমের চরম বিষয় তুমি এ সুন্দর এ কোমল হে মধুর প্রিয় বরণীয় ভবতী দেখো এটি একটি সুপরিচিত সত্য কথা প্রিয় যারা প্রীতির বিষয় তাদেরকে প্রিয়জন খুব নিজের প্রাণীর সন্নিকটে রাখতে চায় অন্তরও রাখতে চায় এবং বাহিরেও দেহের যত সন্নিকটে পারা যায় রাখতে চায় এরা তো তাদের প্রেমের বিষয়ে শ্রীকৃষ্ণকে অন্তরে বাহিরে খুব সন্নিকটেই রেখেছে জন্য এই সম্বোধনটি প্রিয় শিবানন্দের ছেলে শ্রী পুরী দাস বাল্যকালে শ্রীমন মহাপ্রভু স্বয়ং তার মুখে অঙ্গুষ্ঠটি দান করেছিলেন এবং পুরীদাস ও মাতৃস্তন্যের মতো ধরে চোষণ করেছিলেন সেই অঙ্গুষ্ট এই কৃপা আর কাউকে করেন সেই অঙ্গুষ্ট চোষণের ফলে মাধুর্য মূরতি ভগবান শ্রী শ্রীমন মহাপ্রভুর যে মাধুর্য তড়িৎ শক্তির মতো পুরীদাসে সঞ্চারিত তিনি যখন সাত বছরের বালক তখন শিবানন্দ সেন তাকে ছেলে আর কিচ্ছু বলছে মহাপ্রভু বললেন দেখো ভক্তবৃন্দ এই সারা জগতে আমি বৃক্ষলতাকে পর্যন্ত কৃষ্ণ নাম বলাইছি এই একটাকে পারলাম দামোদর হাসছেন বললেন প্রভু আপনার শ্রীমুখে পরম রহস্যময় ওই মন্ত্রটি পেয়ে আর ও প্রাণীর প্রাণ করে জপ করছে ওটাকে বের করবে কেন স্বরূপ দামোদরের অনুমানটি যে সত্য তার পরদিনেই বোঝা গেল পরদিনে যখন পুরীদাসকে নিয়ে এসেছেন শিবানন্দ সেন তখন প্রভু কৃষ্ণ বলে বলছেন না বললেন পড়ো পুরীদাস পুরীদাস কিছু পড়ো তো এক শ্লোক করি কিহ করিল প্রকাশ শ্রবস কুবলয় মখনো রঞ্জন পুরস মহেন্দ্র মণি দাম বৃন্দাবন রমণীনাং মন্ডল মতিনাং হরির জয়তি কি সুন্দর একটা শ্লোক করলেন বললেন এই যে শ্যাম সুন্দর গোপরমণিগণের এতই প্রিয় তারা এমন ভাবে তাকে নিজের কাছে রেখেছেন রবস কুবলয় কর্ণীর কুবলয় অক্ষণ অঞ্জনাং নবনী রঞ্জন পুরসো মহেন্দ্র দাম গোলাকার নীলমণি ধার এইভাবে তারা প্রীতির বিষয়ে শ্যাম সুন্দরকে সতত নিজের অলঙ্কারের মতো বাইরে রেখেছেন আর ভিতরে তো আছেনই কৃষ্ণ যার অন্তরে বাইরে বিদ্যাপতি ঠাকুরও বললেন হাতক দরপন মাথক ফুল রাধারানী রূপ নয়নক অঞ্জন মুখক তাম্বুল হৃদয়ক মৃগমদ গিমক হার দেহক সরবস গেহক সাত পাখিক পাখ নীনক পানি আর জীবক জীবন আম তুমি জানি এর থেকে আর কি থাকতে পারে এই প্রিয় সুতরাং এই প্রীতির বিষয় বলে এরা বলছেন হে প্রিয় তোমার যে ওই চরণ কমল আমাদের মনে হয় এই চরণ কমলকে বুকের খুব ভিতরে রাখে কিন্তু হায় বিধাতার সৃষ্টির এমনি প্রতিকূলতা যে আমাদের বক্ষের উপরে তিনি যে অতি সুকঠিন বক্ষজ নির্মাণ করেছেন পারি না ভয় হয় গোবিন্দ যদি বলেন তো যখন আমার চরণকে তোমরা বুকের উপরে ধারণ করতে যখন পারো না ভয় হয় তো না করলেই তো হলো বললেন তুমি যে প্রিয় আনন্দ দেওয়ার জন্য তোমার এই চরণগুলি আমাদের ধারণে বাসনা হয় উত্তর কোনো তোমাকে আনন্দ দিতে হবে কিন্তু সঙ্গে সঙ্গে মনে হয় যেখানে তার ওই চরণ ধারণ করার ইচ্ছা করছি সেই স্থান তো অত্যন্ত কঠিন কর্কশ তার ওই কোমল চরণে তো আঘাত লাগবে যত্তে সুজাত চরণাম হম বাঁকাকা লিখছেন চরণাম্বুভম শব্দটি বলেই বলা হলো যে অতি কোমল তার মধ্যে সৌগন্ধ আছে মাধুর্য আছে কোমলতা আছে সুন্দরতা আছে সৌন্দর্য সৌরভ্য মাধুর্য কৌমল্য সবই আছে চরণাম্বুভম শব্দে এটি ব্যক্ত করা হলো আর তারপরে বলছেন আবার সুজা মুস্তাহিদ পাদ বললেন একে তো চরণাম চরণাম্বুরং শব্দে চরণের অতি কোমলতা ব্যক্ত হলো আর তারপর সুজাত শব্দের দ্বারা সে চরণ যে আরো কোমলাদ কি কোমল অর্থাৎ কমল তার নিকটে অনেক কর্কশ এত কোমল চরণ তাদের দৃষ্টি দিয়ে যদি সেই চরণের দিকে লক্ষ্য করে সে তো মহাভাব কোথায় ক্ষুদ্র জীব দ্বীপ আর কোথায় সেই মহাভাব যাবান প্রেমা যার যেমন প্রেম তিনি সেই প্রকার কৃষ্ণের অঙ্গের মাধুরী আস্বাদন করেন নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত অখিল সান্দিক মূর্তি রসবস্তু তো সব অখিল রস মুক্তি ধারণ করা এই গোবিন্দের রূপ মতে শ্লোকটির বক্তা হচ্ছেন শ্রী রাধারানী শ্লোক বললেন শ্রী রাধারানী শ্রীমুখরিগত বাণী এটা এই শ্লোক তিনি প্রথমে জয়তি শব্দ বলে আরম্ভ করেছেন জয়তি তেধিকম প্রথম শ্লোকে আর এখানে শেষে তিনি স্বয়ং উপসংহার করছেন সুতরাং দেখুন একে তো মহাভাব কৃষ্ণ মাধুরী আস্বাদনীর চরম কারণ আবার এই প্রেম দারি নিত্তরাধিকা একলি আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি তাহলে রাধারানীর মাদন রসের দৃষ্টির নিকটে গোবিন্দের চরণের মাধুরী কত কে বলবে উনি বললেন তোমাকে সুখ দিতেই হবে এই জন্য চরণ বক্ষে ধারণ করার ইচ্ছা হয় কারণ বক্ষে ধারণ করলেই তুমি সুখ পাও দেখেছি কিন্তু তোমাকে কোনো দুঃখ দিতে হবে না এই জন্য আমাদের কঠিন বুকের উপরে তোমার এই চরণ কমল ধারণ করার ইচ্ছা হয় না সুখ দিতে হবে দুঃখ দিতে হবে না যখন মনে এই প্রকার দ্বন্দ্ব চলতে থাকে তখন একটা মোটামুটি সমাধান করে নি সনই দহিমহী সনই দহিমহী অর্থাৎ এমন ভাবে ধারণ করব যেন তোমার চরণে কোনো ব্যথা না লাগে অথচ তুমি সুখী হও ধীরে গোসাইপাদ বললেন আত্মেন্দ্রীয় সুখ কামিতার অত্যন্ত ভাব এই শ্লোকে যে প্রকার প্রকাশিত হয়েছে এই রকম আর একটা শ্লোক আচ্ছা, নিখিল আধ্যাত্মিক শাস্ত্রে দেখা যায় সারা বেদ পুরাণ তারপর আধ্যাত্মিক ইতিহাস ভাগবত পণ্য তন্ন করে অনুসন্ধান করুন এইরকম আর একটা শ্লোক পাওয়া যাবে এইরকম একটা এটি একটি প্রেমের রাজ্যে গোপী প্রেমের ফুটন্ত পারিয়া আত্মেন্দ্রীয় সুখবাসনার অত্যন্ত ভাব এবং কৃষ্ণেন্দ্রীয় বাসনার যে চরমতা এদের প্রেমে এই এই শ্লোকটিতে তার অভিব্যক্তি করে অর্থাৎ আত্মেন্দ্রীয় কৃষ্ণ সুখের দ্বারে কি প্রকার উৎসর্গ করতে হয় এই গোপীগঞ্জ যেমন জানেন এমনটি আর জগতে কারো জানা নাই দেখুন না সব কথা ব্যক্ত করা সম্ভবপর নয় রসিকজন বুঝবে অনুরাগিনী নায়িকা অনুরাগময় এমনি যাকে কোটি প্রাণ প্রতিম বলে ভালোবাসা যায় তার চরণ যুগল বক্ষে ধারণ করে আর আনন্দে সুখে আত্মহারা হয়ে যাবে এই তো নিয়ম কিন্তু এরা সেই গোবিন্দের সুখ হয় বলে চরণ যুগল যখন হৃদয়ে ধারণ করার ইচ্ছা করছেন তখন পক্ষে যে চরণ ধারণ করবেন সেখানে কঠিনতাটি বুঝে আর চরণ ধারণ করতে ইচ্ছা যাচ্ছে যদি বিন্দু লেস মাত্র কোনো নিজস্বের অনুসন্ধান থাকে তাহলে এই ভাবটি কখনো জানতে পারে আমরা এখনই বললাম সব কথা অভিব্যক্ত করা সম্ভব না লিখে দিয়েছেন রসিকজন ভেদ্য এই সমস্ত কথাগুলো উজ্জ্বলীন মণিতে গোস্বামী পাঁচ লোকটি মহাভাবের লক্ষণে রূঢ় মহাভাবের লক্ষণে উদ্ধৃত করেছেন শ্রীমৎ কবিরাজ গোস্বামী চরণ তিনি চৈতন্য চরিতামৃতে গোপী প্রেমের নিষ্কামতা বিষয়ে উল্লেখ যখন চৈতন্য যে জায়গায় শ্লোকটিকে তুলছেন সেই জায়গায় শ্লোকটি তোলার আগে লিখছেন কেন শ্লোকটি তোলা হলো কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ লোহার হেম জইছে স্বরূপে বিলক্ষণ আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ঘরে প্রেম নাম কামের তাৎপর্য সম্ভব কেবল কৃষ্ণেন্দ্রিয় সুখহেতু প্রেম মহাবল লোক ধর্ম বেদ ধর্ম দেহ ধর্ম কর্ম ধৈর্য লজ্জা দেহ সুখ আত্মসুখ মর্ম দুষ্কর্য আর্যপদ নিজ পরিজন স্বজনে করে যত তাড়ন ভৎসন সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন অতএব গোপীগণে নাহি গন্ধ কৃষ্ণ সুখ হেতু মাত্র কৃষ্ণের সে সম্বন্ধ তারপরই শ্লোক স্বামীর গতি নিজ সুখের দিকে আর প্রেমের গতি কৃষ্ণ সুখের দিকে একই জিনিস আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা করে নাম গম্ভাত রূপ করে ঘং প্রত্যয় যোগে কাম সৌদ নিষ্পন্ন হলো আর ত্রিধাতু তর ক প্রত্যয় যোগে প্রিয় শব্দ আর তারপর ভাব বাচ্চে ইমন প্রত্যয় করে হলো প্রেম তাহলে কম ধাতুর থেকে কাম আর ত্রিধাতুর থেকে প্রেম শব্দ দুটি ধাতুর অর্থই হচ্ছে ইচ্ছা কম ধাতুর অর্থ হচ্ছে ইচ্ছা আর ত্রিধাতুর অর্থ হচ্ছে ইচ্ছা কিন্তু আত্মেন্দ্রীয় প্রীতি ছাইছার গতি যখন নিজেন্দ্রীয় সুখের দিকে তখন তার নাম হলো কাম এটি হলো অন্ধকার তমমান ইচ্ছার অন্ধকার আর যখন সেই ইচ্ছা কৃষ্ণ সুখের দিকে তখন তার নাম হলো প্রেম এটি হলে সব প্রকার দিবালোকের মতো নির্মল কাম হলো আত্মেন্দ্রীয় সুখ কামনায় লোহের মতো মলিন আর প্রেম হলো কৃষ্ণেন্দ্রীয় সুখ ভাবনায় সোনার মতো উজ্জ্বল কাম হলো আত্মেন্দ্রীয় সুখ বাসনার মানি অন্ধকার আর প্রেম হলো কৃষ্ণেন্দ্রীয় সুখ বাসনার সম্প্রকাশ দিবালো কাম হলো আত্মেন্দ্রীয় সুখ বাসনার জঘন্য পর্যুষিত নর আর প্রেম হলো কৃষ্ণেন্দ্রীয় সুখ বাসনার নন্দন কান সেই যে প্রেমের রাজ্য সেই প্রেমের রাজ্যে চরম কক্ষায় এরা এরকম আর কেউ নেই এবং এই শ্লোকটিতে সেই আত্মেন্দ্রীয় সুখ বাসনা অত্যন্ত অভাব চরম অবস্থা দেখানো হচ্ছে কবিরাজ গোস্বামী পাদ বললেন শুদ্ধ শুক্ল বস্ত্রে যেছে নাহি কোনো দাগ খুব পরিষ্কার কাপড় একটু দাগ থাকলে ধরা এইটা নির্মলতার চর আমরা মাধব নাটকে দেখতে পেয়েছি রুক্মিণী চিঠি লিখেছিলেন শ্রুত্বাগ্নান ভুবন সুন্দর শীর্ণতান্তে তোমার গুণ শুনে আমি তোমাতে দেহ মন প্রাণ সমর্পণ করেছি শিশুপালের সঙ্গে বিয়ে হবার আছে কিন্তু যদি তুমি আমাকে রক্ষা না করো অঙ্গীকার না করো তাহলে কিন্তু আমি জীবন ছাড়ব একবার নয় একশোবার তবু তোমাকে ছাড়া কাউকে আমি পরিগ্রহ করব না না ব্রাহ্মণ বুঝিয়ে দিয়েছিলেন সেই কুলে রীতি রাজকন্যা যখন দুর্গা পূজার জন্য যায় বিয়ের আগে সেই সময় যখন তিনি দুর্গা মন্দিরে যাবেন সেই সময় আপনাকে ওকে হরণ করতে হবে আর যদি তা না করেন তাহলে ফিরে এসে যে জায়গায় হোমকুণ্ড জ্বলছে সেই জায়গায় অতর্কিতে ঝাঁপ দিয়ে প্রণত্যাগ করবে এই তার প্রতিজ্ঞা આનંદ સમય ગુરુનામ ભગવાન મેઘર અંતરાલે ગુરુડે તુષ્ટે આરંભ দেবী যাচ্ছেন কুমারী রাজকন্যা আরুকুঞ্জি দেবী কমলা তো চারদিকে ব্রাহ্মণ কন্যা তাদের সমবয়স্কার তাদের হাতে আছে সব সেবার উপচার আর মহারাজ বিশ্বাস করেছেন কি বিপদ আপদ ঘটতে পারে এই জন্য দূরে রাশি রাশি সব সেনা পাহারা মাঝখানে প্রশস্ত পথ ওদিকেও সমস্ত কোটি কোটি সেনা এদিকেও সেনা সমস্ত গুহ রচনা করে পার আছে আর সেই প্রশস্ত পথে দেবী যাচ্ছে যার দিকে সমস্ত ব্রাহ্মণ কন্যা গরুর দেখেছেন গরুর বলছেন ভগবান দেখছেন তো রাজকন্যা রূপ যাকে হরণ করতে এসেছেন যার রূপে সারা চুন্ডীর নগর আলোকিত হয় আছে উনি এক কথায় বলছেন ভবতু কিমে তেন রূপ মাত্রে ন হরি গুরুর আমার সামাল করা আমার নাম হরিতা জানো তো যে ব্যক্তি সৌন্দর্য মাধুর্য দিয়ে সারা বিশ্বের মনকে হরণ করে তার নাম হরি আবার তাকে হরণ করবে রূপ প্রেমের কথা বলো রূপের কাঙ্গাল আমি না আমি প্রেমের কাঙ্গাল কি জন্য গরুকে কথাটা বললেন এই কথাটা গরুরের মধ্যে একটা বৃন্দাবন ব্রজমাধুরীর একটা ছাপ দিয়েছে ঘটনাটি পরেই গরুর দেখতে পেলেন হরণ করলেন ভগবান সঙ্গে সঙ্গে যুদ্ধ হলো যুদ্ধ যখন হলো তখন রাতা রুক্মি তিনি যুদ্ধে প্রথম তাকে বন্ধন করেছেন ভগবান পাশ দিয়ে রথের নিকটে এনেছেন দেবীকে হরণ করেছেন সামনে দেবী ভাই যাই হোক ভাই তো রাজার ছেলে রাজপুত্র সে বন্ধনের মধ্যে রয়েছে দেবী কৃষ্ণকে বলছেন আহ কত কষ্ট পাচ্ছে ভাই আমার হয়েছে হয়েছে ছেড়ে দাও বুঝতে পারবেন ওই দেখুন কৃষ্ণ সুখের নির্মল যে প্রেমের পর্দা তাতে ভাতৃ স্নেহের দাগটি ফুটে উঠল ওর যা ইচ্ছা উনি তাই করবেন যাতে তার সুখ হয় এরা ওর জন্য সব ত্যাগ করেছে ওর একটু গীতায় আছে ত্যাগ আর শান্তির অনন্তরম আমরা ত্যাগ করি নিজের সুখের জন্য কারো সুখের জন্য ত্যাগ করি না কারণ শাস্ত্রে আছে ভোগের যে আনন্দ ত্যাগে তার থেকে কোটি কোটি গুণ আনন্দ আছে যিনি ত্যাগ করেন তিনি জান ভোগের আনন্দের থেকে অনেক কোটি গুণ মনের প্রসন্নতা আছে ত্যাগে তো নিজের সুখের জন্য তো ত্যাগ না গোবিন্দের সুখের জন্য ত্যাগ আরে গোবিন্দের সুখ তো ভাবনার মধ্যেই আছে সব জায়গায় নিজের সুখের কথা মনে ওর সুখের কথা কি ভাবনার মধ্যে আসে নাকি সহজে কিন্তু ওর সুখ ওর সুখ চিন্তাটি প্রেম এখন আত্মেন্দ্রীয় সুখ বাসনাকে একেবারে জলাঞ্জলি দিয়ে দিয়েছেন কৃষ্ণ সুখ বাসনার দাঁড়িয়েরা এমন আর কেউ দিতে পারে না এই শ্লোকেই তার মা হ্যাঁ, গোস্বামী পাদমিলে এর পূর্বেও বলেছেন চলসি যদ চারয়ন পশুন নলিন সুন্দরম নাথ তে পদম বলেছেন তো তো সেই কথারই পুনরাবৃত্তি করছেন আবার তুমি যখন গোচারের গোচারণের জন্য বৃন্দাবনের মনে যাও তখন হে কান্ত কমনীয় তোমার চরণ যুগল ননীল সুন্দর কমল অপেক্ষাও সুন্দর তো যখন গোচারণের জন্য গরুর পেছনে পেছনে ধাবিত হও তখন সুক্ষ্ম অঙ্কর কণ্টকাদির দ্বারা বা ধান্যের শৃঙ্গের দ্বারা সেই চরণ ব্যথিত হয় নাকি সারাদিন আমাদের মন সেই দুঃখে অভিভূত হয়ে থাকে মুরসাইল পূর্বে বলেছেন একবার এখন আবার বলছেন এই জন্য এর মধ্যে অভিনবতা হচ্ছে এই যে সেটি তো দিনের বেলা রাত্রে তো নয় পরিষ্কার তারপরে গোচারণের জন্য যেখানে ঘাস আছে ঘাসের মাঠে গরু প্রায়শ ঘাসের উপরে পা দিয়েই চলতে হয় তারপরে দিবাভাগে কঙ্কর কণ্টক চোখে দেখাই যায় সুতরাং এইসব কারণের জন্য অনেকটা সে বিষয়ে মনকে ধৈর্য দিতে পারা যায় কিন্তু এখন যা করছো এই ধৈর্য নেই এখন তুমি যে কাণ্ডটি করেছ তার উপরে আর মনের কাছে কোনো ধৈর্য দেওয়া যায় না তার কারণ এখন তো তুমি বৃন্দাবনে বনে বনে ভ্রমণ করে বেড়াচ্ছ যখন রানীকে পেলেন মূর্ছিত অবস্থায় আমাদের শ্রী সনাতন গোস্বামী পাদ বললেন এটা ছিল রানীকে আসলে ত্যাগ নয় ওটা সনাতন গোস্বামী পাদ বললেন ওটা প্রেম বৈচিত্র্য ছিল আর কি মিলব মহে রসময় শ্যাম বিরহ জলধিকিয়ে পৌরবহাম প্রিয়স্য সন্নিকর্ষেতি প্রেমোৎকর্ষ স্বভাবত যা বিশ্লেষা প্রেম বৈচিত্র্য উচ্চতে গোস্বামী পাল প্রেম একটা এমন জিনিস যে রোডে বসে আছেন রাধারানী সুখীগঞ্জ চারদিকে আছেন হাহাকার করে একবার বিরহে কানতে আরম্ভ কেন এরকম হলো নিকটই না হন হেরিয়ে রায় সখীগণ কত করো বোধ হয়ে তাই সখীগণ বলছেন যে তুমি কান্তের পরেই বসে আছো কিন্তু বুঝতে পারছেন না দেখতে পাচ্ছেন তার কারণ বুদ্ধি তখন এত সূক্ষ্ম হয়েছে যেমন একটা শুকনো সুতির ছিদ্রে এক গাছি সুতো গলে দু তিন গাছি গলে না সেই প্রকারের তখন রাজারানীর বুদ্ধিতে হয় লীলা বলবে আর তা না হয় লীলাময় তো লীলা যখন চরম উৎকর্ষ প্রকাশিত হয় তখন লীলাতে মনটা ডুবে যায় তখন লীলাময় কোলে থাকলেও দেখতে পান সেই রকমই হয়েছে সনাতন গোস্বামী পাদ বললেন যখন উনি বললেন গোপীগণ এসে গেল কাঁধে চড়ো তখন ওনার লীলাময়ী সেই লীলাতে মনটা এমন ডুবে গেল যা লীলাময়কে দেখতেই চলে হানা ধরমন পৃষ্ঠ কাশি কাশ পড়ে গেলেন মূর্ছিত হয়ে তখন উনি দেখছেন কি বিচিত্র দিন আহ ওই যে কবিরা আছে অভিলাষা পূর্ণ করতে হবে এর এই এর এই বিপুল বিরহ দেখিয়ে মনের হৃদয়ের বিরহকে স্তিমিত করে দিতে মনগুলাকে এক করে দিতে একে ওদের প্রেমের গুরুরূপে পরিণত করতে আড়ালের থেকে সব রাধারানীকে পেয়ে তারা তো রাধারানী প্রেম দেখেই তাকে গুরুরূপে বরণ করে নিলেন রাধারানীকে বললেন তোমাকে যখন পেয়েছি তখন আর গোবিন্দ পাওয়ার জন্য আমাদের চিন্তা নাই এরপর তুমি উপায় করো তুমি পাবে তখন আমরাও পাবো তুমি না পেলে আমরাও পাবো না আমাদের চিন্তা গেল তখন উনি বললেন এসো সখীগণ তাকে দেখে খুঁজতে খুঁজতে গেলেন চরণ চিহ্ন যাচ্ছে তো এমন জায়গায় চরণ চিহ্নগুলি যে শেষ হলো যেখানে আর মানুষের গতিবিধি নাই অন্ধকার মন আলো পর্যন্ত প্রবেশ করেনি সেখানে না সেই জায়গায় ভিতরে চলে গিয়েছে চরণ চিহ্ন হ্যাঁ, রাধারানী বলছেন সখি এখানে তো আর যাওয়া যাবে না আর যদিও কষ্ট করে যাই যাওয়ার দরকার নেই আমি করছি কেন জানো এর এর ফলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে তিনি দেখা না দেওয়ার জন্য আমাদের হাত এড়াবার জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এত গভীর অরণ্যে আমরা যদি খুঁজতে যাই আর দৈবাত পালাতে গিয়ে তার সেই কোমল দেহে যদি আঘাত লেগে যায় কোনো বৃক্ষকাণ্ডে তাহলে ভয়ঙ্কর অনিষ্ট হবে সুতরাং না আচ্ছা যাব এক উপায়ে তাকে পাওয়া যায় চলো তার জন্য কাঁদব যেখানে প্রথম হয়েছিল সেই জায়গায় কাঁদবো কাঁদলেই তিনি দেখা দেবেন এই গভীর আর সুতরাং সবাই দেখেছেন কোনখানে প্রবেশ করেছেন তিনি প্রেমময়ী রাধাও দেখেছেন যে তিনি এখন কোথায় পরিভ্রমণ করছেন এই জন্য বললেন রাত্রিকাল আর তার উপর ওই গহন অরণ্যে তো জ্যোৎস্নার আলোকও প্রবেশ করছে না এখানে যে কঙ্কর কঙ্করের কথা পূর্বাদিভির বলেছেন যমুনার তীর এ তো ঘাসের মাঠ নয় তিন ক্ষেত্র নয় ঋণ ক্ষেত্র যেখানে সেখানে ওই ধান্যের শৃঙ্গ ইত্যাদি সম্ভাবনা করেছেন ওই শ্লোকে আর এখানে কুরপাদবীর বললেন এখানে খুব চোখা কঙ্কর যমুনার পটে উপরে বিচরণ করে বেড়াচ্ছেন গোস্বামী পাদ লিখলেন না অনিষ্ঠা সুঙ্কিনী বন্ধুর দয়া আনি ভবন্তিহী এদের হৃদয়ে আশঙ্কা খুব প্রবল এই জন্যই এরা এটাও মনে করছেন আসলে ওইখানে ওই রকম কোন উৎপাদি নাই কেন বললেন এই রাস রজনী বৃন্দা দেবী সব অনন্ত পরিচারিকার সঙ্গে সব বেছে বেছে পরিষ্কার নির্মল এইখানে কৃষ্ণের চরণে আঘাত লাগতে পারে বলে যমুনা দেবী যেখানে রাস হবে সেখানে কতপুষ্পের মতো বালুকাগোনা রাষ্ট্রম পেতে রেখেছে শতকোটি গোপীর সঙ্গে কৃষ্ণ নিতেছেন সেই জায়গায় আর্দ্র জায়গাটা কোমল তার উচরণে ব্যথা লাগে ব্যথার কোনো সম্ভাবনাই নেই সুতরাং বৃন্দাবনের বন নির্মল পরিষ্কার করে রেখেছেন সম্ভাবনা ওটা নেই কিন্তু যেখানে অনিষ্টের আসন বন্ধু হৃদয়েই অনিষ্টের আশঙ্কা শ্লোকটি তুলে দিয়েছেন গোস্বাই বিদেশে যদি মায়ের পুত্র কিছুদিন পত্র না দেয় তো মা লোকের কাছে কান্নাকাটি করেন বলেন ছেলে হয়তো মরেই গেল লোকে সান্ত্বনা দেয় না না ওর কিছু হয়নি মনে করুন হয়তো কোনো কাজে ব্যস্ত আছে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গেছে এখানে কোনো আনন্দে হয়তো আছে এই জন্য চিঠি লিখতে পারেনি কিন্তু মা বলেন না না ওটা নয় আমার মনে হয় রাস্তায় বেরিয়েছিল কোনো মোটর চাপা পড়ে মরে ওর মনই সান্ত্বনা নেয় না কিন্তু যার ভালোবাসা নেই সে বলবে কোনখানে উৎসব খাচ্ছে মরছে যার প্রীতি নাই সেই কথা কিন্তু প্রীতি যার আছে সে সান্ত্বনা দিতে পারবে না মনকে না কোনো বিপদের আশঙ্কা আছে সেই বিপদ আছে যদিও বৃন্দাবনের মন নির্মল পরিষ্কার কিন্তু এদের যেই প্রেম সেই প্রেম বলছে না ওখানে নিশ্চয়ই সম্ভাবনা আছে চরণে ব্যথা লাগবেই যেখানে আমাদের কঠিন বুকে আঘাত লাগবে ভেবে তোমার সেই কোমল চরণকে আমরা শনই ধীরে ধীরে স্থাপন করে থাকি এদের পক্ষে চরণ বিন্যাস করলে গোবিন্দের দুঃখ হবে না এখানে কঙ্কর কণ্টক আছে কঠিন তো ঠিকই কিন্তু মসৃণ আমার আনন্দময় বস্তু যেখানে চরণবিন্যাস করলে গোবিন্দ সুখে আত্মহারা হয়ে যাবে প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবী সাক্ষাৎ মহাভাব এত বড় আনন্দের উপাদান আর গোবিন্দের কিচ্ছু নেই সংসারের কোনো জাগতিক দেহের কোন চিন্তা এখানে চলবে ওটা বাদ দিয়ে দিতে হবে সপ্তধাতু গঠিত দেহ না মহাভাবের গড়া দেহ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মহাভাবের উপাদানে বড়া এবং শ্রীকৃষ্ণের সুখের হেতু এই পাঞ্চভৌতিক শরীর নয় আর সুখের হেতু হচ্ছে প্রেমের দেহ সুতরাং শ্রীকৃষ্ণের যতবিধ সুখের সম্ভাবনা থাকতে পারে তার চরম ওই মহাভাবেই সেই সম্ভাবনাগুলি ধারণ করে সাক্ষাৎ শৃঙ্গার শ্রীকৃষ্ণের অন্তরে যে সূক্ষ্ম সূক্ষ্ম সেবা সুখবাসনায় জাগে তার মূর্তির চরম উপাদানই হচ্ছে এই মহাভাব এবং এদের দেহ মন প্রাণ বক্ষ সব মহাভাবের উপাদানে গড়া অতএব তার তো কোনো কষ্টের সম্ভাবনা নেই এখানে আনন্দেরই সম্ভাবনা সবটা এখানেও যখন এরা এইরূপ দুঃখের সম্ভাবনা করছে তখন এখন এই চরণে যে তিনি বৃন্দাবনের বনে সেই কঙ্কর কণ্ঠকে ভ্রমণ করে বেড়াচ্ছেন বলেন আমরা তো একবারই আমাদের হৃদয়ে যে তোমার ওই চরণের ব্যথাটা কোটি কোটি গুণ রূপে বিদ্ধ হচ্ছে কি অবস্থায় আমাদের উপনীত করেছে তা তুমি বুঝতে পারছ না আমাদের মাথা ঘুরছে আর বেশিক্ষণ আমাদের সময় নেই ওইটাই আমাদের বিদ্রোহ তোমার চরণের ব্যথা হ্যাঁ, আর তুমি আমাদের কাছে এসো এই তার বিশোধন আর কিছু আমাদের ওই তোমার কারণে ব্যথা লাগছে সেটি কোটি কোটি গুণ হৃদয়কে ব্যথা দূর করে তুলেছে ওই আমাদের দ্রোহ আর তুমি এলেই তা নিশু আমাদের দেখা দাও এই দীর্ঘমতি এই অংশটিকে নিয়ে বিশ্বনাথ চক্রবর্তী পাল এই ষোলো সাল ব্যাখ্যা করে দীর্ঘমতি বিষ্ণু পরিভ্রমণ করে বেড়াচ্ছেন বলছেন হে রসিকাগণ তোমরা যে আমার এর পূর্বে চরণগুলো বুকে ধারণে প্রার্থনা জানালে তো দাঁড়াও এখন আমি এই বৃন্দাবনের বনে ভ্রমণ সুখে নিরত আছি এখন তোমাদের বুকে চরণ দেওয়ার আমার সময় নেই যদি গোবিন্দ যেন এই কথা বলছে তার এই উপস্থিতি সম্ভাবনা করে এরা বলছেন বলছেন হে প্রিয় প্রাণ কোটি প্রিয় তুমি ওই আত্যন্তিক প্রীতির বিষয় তুমি শ্রী বৃন্দাবনের বনে এত কঙ্কর কণ্টকাকীর্ণ স্থানে ভ্রমণ করে বেড়াচ্ছ তোমার আঘাত লাগছে না চরণে নিশ্চয়ই চরণে তোমার আঘাত লাগছে না হয়তো এই জন্যই ঘুরে বেড়াচ্ছ যে আঘাত লাগলেও তুমি মনে ভেবেছ যে যে গোপীরা এদিকে এদের দুঃখ দেখতে আমাকে খুব আনন্দ হয় সুতরাং আমার চরণে ব্যথা লাগলে ওদের বেশি দুঃখ হবে সুতরাং আমাদেরকে দুঃখ দেওয়ার জন্যই কি তুমি ওই আমাদের প্রাণকটি প্রিয় চরণগুলিকে বৃন্দাবনের এই কঙ্কর কণ্ঠকে ভ্রমণ করাচ্ছ মন বলে হয়তো তার আবার মনের মধ্যে কত কল্পনা জাগে কোনটা ঠিক ধারণা করতে পারি আবার কখনো মনে হয় যে আমাদের দুঃখ দেখে তোমার সুখ হয় সুতরাং সেখানে যে তোমার দুঃখ হচ্ছে সেটিও বোধ হয় সুখী হচ্ছে দুঃখ হয় একবার হয়তো মনে হচ্ছে আমাদের দুঃখ হবে বলে তাদের তুমি সুখী হয় বলে দুঃখ সহ্য করছো আবার কোনো কালে মনে হচ্ছে যে আমাদের দুঃখ দেখে যখন তার সুখ তখন তার সুখী হচ্ছে এই জন্যই বোধ হয় কঙ্কর কণ্ঠকে তিনি ভ্রমণ করে আবার কোনো সময় মনে হচ্ছে না না তার যে চরণ তোমার যে চরণ এই চরণ স্পর্শ পেয়ে হয়তো কঙ্কর কণ্টকাদি হয়তো খুব নরম হয়ে গেছে তার কারণে আমরা শুনেছি পূর্ণমাসী নান্দিমুখীর কাছে যে রামচন্দ্র যখন শিলার উপরে চরণ দিলেন তখন একটা মানবী যখন নৌকার উপরে চরণ দিলেন তখন সেটা শোনা হয় তুমিও গিরিরাজের অনেক জায়গায় তোমার চরণ পাথের উপরে বিন্যস্ত হয়ে আজ সেই চরণ চিহ্ন রয়েছে তোমার চরণ স্পর্শে সেই শিলা নরম হয়ে গেছে নিশ্চয়ই এই জন্য তো চিহ্নটা হলো পাথের উপরে কখনো আমাদের মনে হয় যে সেই কঙ্করগুলি হয়তো নিশ্চয়ই তোমার সেই সুকোমল চরণে নরম হয়ে যাচ্ছে এই জন্যই তুমি হয়তো বুঝতে পারছো না তোমার চরণের ব্যাপার আবার কোন সময় মনে হচ্ছে কি যে ধরণী তোমার চরণের সুকমলতা দেখে আমাদের হৃদয়ের মত কি জিহা পেতে রেখেছেন যার জন্য তুমি সুখে বিচরণ করছো সেই চরণে ব্যথা লাগছে না আবার কখনো মনে জাগে যে শ্রী বৃন্দাবনে বনে ঘুরতে ঘুরতে হয়তো তুমি তোমার হয়তো বুদ্ধি ভ্রম হয়ে হয়তো বুদ্ধি আমাদিকে হারিয়ে তোমার বুদ্ধি ভ্রম হয়ে গেছে সেই জন্যই হয়তো তুমি নিজের ব্যথা ইত্যাদি সুখ দুঃখের কথা চিন্তা না করে এমনি ঘুরে বেড়াচ্ছ কোনটা ঠিক আমি আমরা কিছু স্থির করতে পারছি গোবিন্দ যেন বলছেন যে আমার জন্য তোমাদের এত কি আছে কি আমার চরম সুখে থাক দুঃখে থাক তোমাদের এত চিন্তা করার কি আছে বললেন চিন্তা করার এই আছে যে ওই চরণ আমাদের কোটি কোটি প্রাণের থেকে প্রিয় গোবিন্দ বললেন কিছুই প্রিয় নয় যদি প্রিয় হতো তাহলে এতক্ষণ মরে যেত বেঁচে আছো এতেই বুঝতে পারা যাচ্ছে যে যা কিছু বলছো সব মুখের কথা ভিতরের কথা একটা তার কারণ এতক্ষণ তো বেঁচে আছো এই জন্য বললেন বেঁচে আছি কে ভবদায়ুষান্ন বললেন আমাদের যে আয়ু আমাদের প্রাণ তো তোমার মধ্যে স্থিত হয়ে আছে আমাদের আয়ু যা আমাদের প্রাণ তো তোমার মধ্যে সুতরাং আমরা কি করে মরব মরতে পারছি কই তুমি সুখে আছো প্রাণগুলি সুখে আছে প্রাণ সুখে থাকলে কারো দেহ না হয় এই জন্য বিধাতা কি করলেন বিধাতা দেখলেন যে এদিকে কষ্ট দিতে হবে চরম তার মধ্যে মৃত্যু একটা দশা সচিদানন্দ বিগ্রহে কি মৃত্যু আছে নাকি প্রেমের বিগ্রহে মৃত্যু আছে কিন্তু দশরথ রাজা রাম বিগ্রহে মারা গেলেন ওই মৃত্যুটা কি ওটা মৃত্যু নয় চিদানন্দময় দেওয়া ওটা হচ্ছে একটা দশা ওটা একটা সঞ্চারী পাপ প্রেমের মানে বিরহ সহ্য করতে না পেরে মিলন রাজ্যে প্রবেশ করলেন এই তো সেই রকম এরা কিন্তু সেটিকে বরণ করেন না কৃষ্ণ সুখের জন্য এইখানে বাৎসল্য প্রেমে মাতা যশোদা এবং নন্দ মহারাজ চিন্তা করেন আমরা যদি কৃষ্ণ বিবাহ সহ্য করতে না পেরে মরে যাই তাহলে আমার গোপাল পিতৃমাতৃহীন হয়ে যাবে কত দুঃখ হবে তা সুতরাং অশেষ কষ্ট স্বীকার করো তার বিরহকে সহ্য করে বেঁচে থাকতেই হবে গোপীগণের সাক্ষাৎ অধিকার কি আছে এদের এই দেহের উপরে গোবিন্দের দেহ মত প্রাণা মদর্থে মহাশয়কে বললেন তারা এখনো এই জন্য বেঁচে আছে যে তারা মন মনস্কা মত প্রাণা তাদের মন আমাতে তাদের প্রাণ আমাতে সুতরাং তুমি তো জানো ভক্ত মানুষ ইজথামাং প্রবদ্যন্তে স্থান তথৈব ভজাম্যহম সুতরাং আমার মন তাদের মন যখন আমাতে তাদের প্রাণ আমাতে তখন আমারও প্রাণ তাদের মধ্যে আর আমারও মন তাদের তো যদি বলো তাহলে তোমাকে যে এখানে দেখা যাচ্ছে বললেন একটা যন্ত্রের মতো অভ্যাসে নিঃশ্বাস প্রশ্বাস যন্ত্রের মতো বইছে আসলে দেহ প্রাণ মন ওইখানে গোপীদের মধ্যে মনমনস্কামত্তানা মদটি তক্ত দৈহিকা মামেব দ্বৈতং পৃষ্ঠং আত্মানং মনসাগতা অহংকারী দ্বৈত পৃষ্ঠ আত্মা সবকিছু প্রিয় প্রিয়া সঙ্গহীনা প্রিয়া প্রিয় সঙ্গবিনা নাহি জিয়ে এ সত্য প্রমাণ কিন্তু মোর এই দশা শুনে তার সেই দশা হবে এই ভয়ে রাখে প্রাণ ওই সঞ্চারকে এরা অঙ্গীকার করেন না মৃতি সাক্ষাৎ এই দোষে নেই তবে হ্যাঁ মৃত্যুর চেষ্টা বলেন সকিগণ আর মাত্র কিভাবে এত জ্বালা সহ্য হয় না কৃষ্ণ বিরোহে বিষ এনে দাও খেয়ে মরে যায় সখীগণ রোদন করেন তখন বলেন রোদন করছিস কেন সখী মরে যদি যাই তো দেহের দ্বারা কৃষ্ণ সেবা প্রেমের মানে বিগ্রহ কিন্তু এরা মনে করেন পঞ্চভূতের গড়া একটা নারী দেহ গোবিন্দের সেবার জন্য খেতি অব তেজ মরু ভোম এই পাঁচটা জিনিস সেই সেই জায়গায় মিশে থাকবে এইরূপ কামনা করে হত্যা করবো সেই পঞ্চভূতের দ্বারা মৃত্যুর পর তার সেবা হবে এই জন্য মরণের আকাঙ্ক্ষা জাগে বিরহ জ্বালা সহ্য করতে না পেরে মরণের আকাঙ্ক্ষা জাগে ওটা কৃষ্ণ সুখের জন্য এদের সইতেই হবে এই জন্যেই বীর ভবতার উঠান্ন আমাদের শ্রী গোস্বামী পাক উজ্জ্বলী গ্রন্থে গ্রহ মহাভাবের যে লক্ষণ করেছেন তাতে এই যে শ্লোকটি তুলেছেন কোন জায়গায় নিমেষা সহতা সন্ন জনতা তার সুখে শঙ্কা কৃষ্ণের সুখে এতে বুকে দিলে গোপী কিন্তু সেইখানে আরতি অনেক ব্যাখ্যা এই শ্লোকে বিস্তৃত কিন্তু আমাদের তো হাতে সময় নেই কি করি আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি কোনটা বলবো কোনটা নেই হ্যাঁ, রাশি রাশি আসাবলী আসে গোস্বাইপাদ মানে টিকার বা আমরা সংক্ষেপে বলছি অংশটি দেখুন যখন শুদ্ধ ভক্তি ব্যাখ্যা করছেন তখন বললেন আনুকুল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির এই তো আনুকুল্যেন কৃষ্ণানুশীলন বলতে প্রবৃত্তি শ্রীজীব বললেন না রচমানা প্রবৃত্তি হলে তো লক্ষণে অতিব্যাপ্তি এবং অব্যাপ্তি দুটো দোষ হয়ে যায় রচমানা কি কৃষ্ণের আনুকূল্য যাতে সুখ হয় তার যাতে রুচিকর হয় অসুরেরা যখন তার সঙ্গে যুদ্ধ করে তখন ওটা তার রুচিকর হয় কারণ ওর সঙ্গে তো আর কেউ যুদ্ধ করতে যায় না আপনারা কি গোবিন্দের সঙ্গে যুদ্ধ করতে যাবেন আপনারা তো পায়ে পড়ে থাকতে চান আর তিনি যে বিশাল বলশালী সমুদ্রের মতো বল আছে তার দেহে সুতরাং তার তো ইচ্ছা হয় একবার কুস্তি করবেন কারোর সঙ্গে চাঁদ মুশকিল না হলে ওর বাসনাটা পূর্ণ করে শরীরটা মেজমেজ করে তখন ওর অত বল চাঁদ মুষ্টিক সেই বাসনা পূর্ণ করে তখন তার আনন্দ হয় তাহলে তাদেরও ভক্তি হোক তাহলে সেই জায়গায় ভক্তির অতিব্যাপ্তি হয়ে গেল আর যখন দুধটা ফুটছে মা যশোদা কোলের থেকে নামিয়ে দিয়ে চলে গেলেন দুধ নামাতে তখন কৃষ্ণের স্মৃতি রুচিকর হয় তাহলে ওইখানে অব্যাপ্তি হয়ে গেল ভক্তির নিজের রোচমানা প্রবৃত্তি না দিয়ে আনুকূল্য শব্দটি দিলেন ওর সুখের দিকে লক্ষ্য থাকা চায় কিন্তু ওর সুখের দিকে সমগ্র ভক্তের লক্ষ্য আছে ওর সুখের জন্য আত্মীয় আশঙ্কা একমাত্র গোপীর আছে কারণ এটা এখানে মূল জিনিস ওর সুখের জন্য সকলেরই নিজের চেষ্টা প্রকাশিত হয় সমগ্র ভক্ত সমাজে কিন্তু ওর সুখ যেখানে সেখানে আত্মী এই গোপী ছাড়া কারণ এই মধুরা মহাবীর লক্ষণে শ্লোকটি দেওয়া এই জন্যই এবং এই জন্যই আমাদের গোস্বামী পাঠ বললেন অনুরাগ ও প্রাপ্য প্রকাশিত এইটাই অনুরাগের এবং হচ্ছে সেই অর্জুনের লক্ষ্যভেদ এবং পাখিটির লক্ষ্যভেদ করলেন চক্ষুতে এবং দ্রোণাচার্য করলেন বৎস কোন তোমারই লক্ষ্য লক্ষ্যভেদ করতে পারলো না তুমি কি করে করলে উনি বললেন গুরুদেব কি করে করলাম শুনুন লক্ষ্যটা স্থির করতে করতে দেখলাম জগতে একটা মাত্র গাছ তারপর আরো লক্ষ্যটা স্থির করতে করতে দেখলাম জগতের মধ্যে একটা ডাল আরো লক্ষ্য স্থির করতে করতে দেখলাম একটা পাখি আছে বিশ্বে আরো যখন স্থির করলাম তখন দেখলাম জগতে একটা চোখ আছে জগতে হ্যাঁ জগতে আর কিছু নাই জগতে সারা বিশ্ব জোড়া একটা চোখ ভেসে উঠলো তখন চোখ বুঝে বান ছাড়া বান ছাড়লে চোখেই লাগবে লাগবে তো তেমনি এদের আত্মেন্দ্রীয় সুখ বাসনা ওই কৃষ্ণ সুখকে লক্ষ্য করে একটা একটা সমর্থারতিতে সর্ববিস্মারী গন্ধা কত কত ভালো ভালো কথা সমর্থারতি সর্ববিস্মারী গন্ধা একমাত্র কৃষ্ণ সুখ ছাড়া সমর্থারতির গন্ধ এলেই সব ভুলিয়ে দেবে কৃষ্ণ সুখ ছাড়া গন্ধ এলেই আর এই হৃদয়ে যিনি বলছেন তার হৃদয়ে মাদন রস বিরাজ করছে উৎসাহী রতিতেই হয় আবার রতির থেকে প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ মহাভাব অভিরূঢ় মাদন আরে বাপ রে সে কত দূরে কে বলতে পারে সুতরাং শ্রীজীব টিকাতে লিখে দিয়েছেন নিক্ষু রস মিষ্টি আছে কিন্তু আরো তো আস্তে আস্তে ক্রমে সাধু ক্রমে বাড়ে একবারে ক্রমে উত্তম এবং সাধু বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এইখানে মাদনাক্ষ ভাবে এসে চরম পর্যবসান এই গোপিকার গোপী গীতি সমুদ্রের মতো অভিনন্দ করল মালা ক্ষুদ্র ক্ষয় কি জীব এই সিন্ধুর এক আমি স্পর্শ করতে পারি যে সিন্ধুতে এক মাস করা হলো আপনারা হয়তো মনে করছেন ব্যাখ্যা শুনে যাচ্ছি অনেক কিছুই হচ্ছে কিন্তু আমি মনে মনে চিন্তা করছি যে এই ভাব সিন্ধুর এক বিন্দু আমার দ্বারা স্পর্শ করা হয়নি এত বড় এই বিশাল এবং এত অদ্ভুত হ্যাঁ, হ্যাঁ, যত কিঞ্চিত আপনাদের সেবার্থে যা আলোচনা করেছি এইখানে উপসংহার করা হলো অনেক বিস্তৃত ব্যাখ্যা কিন্তু আমাদের সময় সংক্ষেপ আর এই গোপিকাগণকে বিরোহের মধ্যে রেখে আর আমরা কোথায় যাব দেশ দেশান্তরের থেকে আমরা এখানে সমাবেশ হয়েছি গোপিকার রসময়ী পানি শ্রবণের জন্য আর তারা বিরহের মধ্যে ডুবে থাকবেন সেটা কি আমাদের ভালো লাগবে এই জন্য আমাদের মিলনভূমিতে যেতেই হবে এইখানে অধ্যায় শেষ করে দিচ্ছেন শ্রী সুকমণি এবং পরবর্তী অধ্যায়ের আরম্ভেই শ্রী শ্রী গোপী সহ গোপীনাথের মধুর মিলন আগামীকাল শ্রী গোপীনাথ প্রগায়ন্ত প্রলপন্ত চিত্রধা হৃদো সুস্বরং রাজন কৃষ্ণ দর্শন লালসা आसामावीरभुच्छौरी स्मयमानमुखाम्बुजः पिताम्बरधरः रवि साक्षान्मन्मथमन्मथः সর্ববেদান্ত সার শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে सर्वलीला मुकुटमणि श्री श्री राज पंचायत भाई बत्तीस अध्याय प्रथम श्लोके रासवक्ता भगवान श्रीपाद बालराणी ब्रज सुंदरी गणित विरह विलाप এবং দ্বিতীয় শ্লোকে শ্রী শান সুন্দরীর আবির্ভাব প্রসঙ্গ কীর্তন করতে গিয়ে বললেন ইতি গল্প প্রগায়ন্ত প্রলপন্ত চিত্রধারুদ সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লাল সাহা হে রাজন অর্থাৎ হে মহারাজ পরীক্ষিত কৃষ্ণ দর্শন লালসা গোপ্য কৃষ্ণ দর্শন লালসাবতী যে সকল ব্রজ সুন্দরীগণ ইতি চিত্রধা প্রগায়ন্ত প্রলপন্ত পূর্বোক্ত প্রকারে विचित्र रूप श्री श्याम सुंदरी বিরহ গীতি গান করতে করতে বা প্রলাপ করতে করতে শ্রী শ্রী রাধারানী রূপটিতে শ্রী গোপী গীতি অধ্যায় সমাপন করেছেন এবং এই অধ্যায়ের প্রারম্ভে তিনি মহারাজ পরীক্ষিতকে হে রাজন বলে সম্বোধন করছেন আমাদের পরম পূজ্য পাদ শ্রীল গোস্বামী পাদ পোষণ টিকায় লিখছেন এ রাজনীতি তদ্দর্শনে লালসায়া তদ্যুক্তং এবেতে আত্মি সম্বোধনম মহারাজ পরীক্ষিতকে হে রাজন বলে সম্বোধন করছেন শ্রী সুকমুনি মহারাজ পরীক্ষিত তিনি প্রারব্ধ শুনে নিরত হয়ে শ্রী সুকমুনির নিকটে হরি কথা শুনছে অভিশপ্ত তার প্রতি যে সাত দিনের মধ্যে তার মৃত্যু ঘটবে এবং এই জন্যই তিনি রাজৈশ্বর্যের সমস্ত আশা আকাঙ্ক্ষা লালসা ছেড়ে দিয়ে আর পরমার্থের প্রতীক্ষায় বা মৃত্যুর প্রতীক্ষায় তিনি গঙ্গা তটে প্রাবেশন করেছেন এবং শ্রী হরিকথা শ্রবণ করেছেন সুতরাং তাকে এখন রাজন সম্বোধন না করাই বরং ভালো কারণ তিনি তো রাজ ঐশ্বর্যের মোহকে ছেড়ে দিয়ে এখানে মৃত্যুর প্রতীক্ষায় বসেছেন এখন তো তাকে হরিকথা শ্রবণকারী ভক্ত ইত্যাদি সম্বোধনে সম্বোধিত করাই উচিত কিন্তু এখানে সুখমণি রাজন বলে সম্বোধন করছে আমাদের ব্যাখ্যাকার বলছেন যে গোপী গীতি অধ্যায় আবিষ্ট হয়ে শুনছেন মহারাজ পরীক্ষিত সুতরাং গোপিকা গুণের সেই আটটি বিলাপ এই শ্রবণে তিনি অতিশয় অভিভূত হয়ে পড়েছেন সংজ্ঞাহার মতো অবস্থা সামাজিক তিনি গোপসুন্দরী গণের হৃদয়ের বিপুল আরতি তার অন্তরেও যেন স্পর্শ করেছে মহারাজ পরীক্ষিত দেখছেন যে রাজা খুব অভিভূত হয়ে পড়েছে এই জন্যই তাকে সম্বোধন করছেন হে রাজন মহারাজ তুমি একদিন সমগ্র পৃথিবী ধরনের রাজা ছিলে আজ তোমাকে রাজা বলে সম্বোধন না করাই উচিত কিন্তু আমার বিচারে এই এখনই তুমি যথার্থ রাজা ঐহিকের সম্পদি সম্পদের সমস্ত মমতা ত্যাগ করে আর এই যে তুমি পারমার্থিক সম্পদ লাভ করেছো কারণে বিরহ গীতিতে তোমার যে প্রকার ভাবাকুল অবস্থা চিত্তের তাতে এখনই তুমি প্রকৃত রাজা তুমি প্রেম সম্পত্তির মধ্যে দিনের কোন সম্পত্তি গণি মহাপ্রভু প্রশ্ন করলেন রামানন্দ রায়ের নিকট রায় বললেন কৃষ্ণ প্রেম যার সেই ধনী ছিল মনি যার কৃষ্ণ প্রেম তিনি ধনী শিরোমণি সুতরাং মহারাজকে শোকে অভিভূত বা বিবর দর্শন করে সুগুণী বলছেন হে রাজা রাজন শোনো শোনো এরপর তোমার সম্পন্ন সম্ভোগ রসের আস্বাদন হবে কৃষ্ণের আবির্ভাব ঘটবে তো বিরহের পরে মিলন মাধুরী সাধন বিপ্রলম্বে ন সম্ভব পুষ্টিম স্মৃতে বসাইতে হি ভয়ান রাগ বিবর্ধতে যদি একটা বস্ত্রে কোনো রং চড়াতে হয় তাহলে বস্ত্রটিকে আগে পরিষ্কার উজ্জ্বল করে আগে সারাদি সংযোগে সেটিকে সাফ পরিষ্কার করে নিতে হয় তবে রংটি উত্তম রূপ চড়ে ময়লা কাপড়ে এই রূপ রং চড়ে না সেই প্রকার যদি মিলন মাধুরীকে চিত্র রূপে রসময় করে আস্বাদন করতে হয় তাহলে বিরহের প্রয়োজন রয়েছে এটাও হচ্ছে মিলনের পুষ্টিকারক আর এদের তো সবসময় বিরহ লেগেই আছে অদৃষ্টে দর্শনোৎকণ্ঠা দৃষ্টে বিচ্ছেদ ভীরুতা না দৃষ্টে নদৃষ্টে নবতা লভ্যতে সুখম যখন কৃষ্ণকে দেখতে পান না তখন বিচ্ছেদ বিরহ আর যখন পান দর্শন করেন তখন ভাবি বিরহ একটা বিচ্ছেদের ভয় থেকে যায় বিরহের উপাদেয়তা স্থাপন করেছেন আমাদের গোস্বামী পাঠ এই জন্যই ব্রজগোপিকার প্রেম সকলের থেকে সমৃদ্ধ শ্রেষ্ঠ বলে এই প্রেমে এত বিরহ একদিকে যেমন বিরহ রসের আস্বাদ অপরদিকে তেমনি এই বিরহের পর যখন মিলন মাধুরী আছে তখন বিচিত্র রসের অনন্ত উৎসব উৎসাহিত হয়ে থাকে বলছেন হে মহারাজ শোনো বলি যখন রাধারানী শেষের গীতিটি গাইলেন যত্তে সুজাত চরণাম বুহং স্তনীসু আখাগার শ্রীমৎ জি গোস্বামী চরণ লিখেছেন ওই যে রাধারানীর গীতি তিনি উপসংহার করলেন সেটি তো গান করলেন গান করার পর সমগ্র গোপী সমাজ সেই গীতটিকে আবৃত্তি করতে লাগলেন রাধারানী সেই গীতটিকে পূজা প্রাণ যায় যায় অবস্থা তার কারণ ওই যে শ্রীকৃষ্ণ কঙ্কর কণ্ঠময় বন্য প্রদেশে ভ্রমণ করছেন আর চরণের যে ব্যথা সুন্দরী মনির প্রাণে কোটি কোটি বৃষ্টিক দংশন অপেক্ষাও এমন জ্বালার অনুভব হচ্ছে যার জন্য যেন প্রাণ যায় যায় এরূপ দশা হ্যাঁ, গাইতে গাইতে কণ্ঠরোধ হয়ে গেল বাণী উচ্চারণ হয় না তখন উচ্চ ঈশ্বরে কানতে আরম্ভ করলেন শ্রীমানজি গোস্বাইপাদ লিখেছেন কেউ কেউ বলেন যে এরা শ্রীকৃষ্ণের জন্য বিলাপ করেছেন কেঁদেছেন এবং পরে যে সমস্ত সুখমণি ইত্যাদি বা ব্যাসমণি প্রভৃতি মহাজঙ্গন তারা তাদের রোদন তাদের গীতিকে অর্থাৎ তারা যে কেঁদেছেন বিলাপ করেছেন সেই কথাগুলিকে এই চিত্র কাব্যের দ্বারা নিবদ্ধ করেছেন সেইটি গোপী গীতি বললেন না এই কথা স্বীকার করা যায় না তার কারণ এইখানে বলা হচ্ছে ইতি গপ্য প্রভাব প্রগান্ত চিত্রতা এইখানে বলা হচ্ছে তারা গান করছেন গীতি বিরহ গীতি লাভের সঙ্গে গান করছেন তারা বিচিত্র প্রকারে সুতরাং এই চিত্রধা শব্দের অর্থে লিখেছেন যে সুর তাল লয় যোগে গান করেছেন সুতরাং এটা কোনো কবি কাব্যে নিবদ্ধ করেছেন এইরূপ কথা নয় তাদের হৃদয়ের থেকে এই প্রকার কাব্যাকারে রসময় গীতি বেরিয়ে এসেছে তার অনুবাদ করেছেন সুকুমনি ব্যাস এই প্রকারই দেখা যায় যখন এইখানে বিদ্যমঙ্গল ঠাকুর তার কৃষ্ণ মাধুরী কীর্তন করে করে আসছেন শ্রীকৃষ্ণ রাজা রাধারানীর বাণীগুলির অনুবাদ করেছেন তিনি কি নিজেই ইচ্ছাপূর্বক কাব্যাকারে কোনো কাব্য লিখছি বলে করেছেন বিরহে কাতর হয়ে তিনি গোবিন্দের দর্শন প্রার্থনা করেছেন এবং আপনা আপনি তার পবিত্র গুণে সেগুলি কাব্যা আকারে বিস্তৃত হয়েছে তেমনি এদের হৃদয়ের প্রেমের গুণে হয়েছে এই শ্লোকটির ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা ভূমিকায় শ্রী একটি সুন্দর কথা বললেন বললেন নহি সাধন সম্পত্তিয়া হরি তুষ্যতি করহিচিত ভক্তানাং দৈন্যমে বৈকং হরিত সনু সাধনম গোপীগীতির সার শিক্ষা কি গোপীগঞ্জে কৃষ্ণ দর্শনের জন্য অন্বেষণ করতে করতে শেষকালে রাধারানীর সঙ্গে এসে আর সেই পূর্ব বিলম স্থানে বসে আর কৃষ্ণের জন্য কেবল কানতে লাগলেন আর সেই ক্রন্দনের ফলেই শ্রীকৃষ্ণের দর্শন লাভ করলেন তারা বলছেন এর দ্বারা বোঝা যাচ্ছে সাধন সম্পত্তির দ্বারা ভগবানের প্রসন্নতা অর্জন করা যায় না যতক্ষণ পর্যন্ত না সাধন সম্পত্তির সঙ্গে ভক্তের কৃষ্ণ দর্শনের জন্য প্রচুর উৎকণ্ঠা বা দৈন্যের সংযোগ হয় হচ্ছে শ্রী ভগবানের দর্শন প্রাপ্তির মুখ্য বা একতম সাধন মহাজনগণ বলেন যে প্রেম থাকলে যে গোবিন্দের দর্শন হবে তা নয় দম্পতির সহযোগে যেমন সন্তান সঞ্জাত হয় অন্য কোনো প্রকারই হওয়ার সম্ভাবনা নেই বললেন সেই প্রকার প্রেমের সঙ্গে যখন উৎকণ্ঠার যোগ হয় তখন ভগবত দর্শন রূপ সন্তান সঞ্জাত হয়ে থাকে আর তিন ভগবানের জন্য যে একটা সুতীব্র আকুতি তারই নাম হচ্ছে প্রেম তার জন্য কানতে হবে এবং এই আজকে উৎকণ্ঠায় চরমই হচ্ছে গোপী প্রেম এই যে দণ্ডের কথা বলা শ্রীমৎ সনাতন গোস্বামী পাক লিখেছেন বৃহৎ ভাগবতামৃতে দৈন্যন্তু পরম প্রেম পরিপাকেন জৈন্যতে তাসাং গুকুল নারীণাং ইব কৃষ্ণ বিয়োগত দৈন্যন্তু পরম প্রেম পরিপাকেন জৈন্যতে এই দৈন্যটি পরম প্রেমের পরিপাকে সঞ্জাত হয়ে থাকে প্রেমের পরিপাক দশায় যত বড় প্রেম দৈন্য তত প্রবল এবং শক্তিশালী হয়ে থাকে তো বললেন তাসাং গোকুল নারীনাং ইব কৃষ্ণ বিয়োগত এই ব্রজ সুন্দরী গণিত কৃষ্ণ বিরহে যে দৈন্যের উদ্গম দেখা যায় এই জন্য আর কুত্রাক নেই এ হচ্ছে একেবারেই চোর সুতরাং এই জন্য আর উৎপন্ন খায় অজিরা হয়ে তারা রোদন করতে লাগলেন রুদু সুস্তরং রাজন কণ্ঠরোধ হলো উচ্চ ঈশ্বরে রোদন করতে লাগলেন দীর্ঘ করুণ স্বরে সুস্বরং শব্দের ব্যাখ্যায় লিখেছেন সুস্বরং ইতি করুণ দীর্ঘ স্বরে তথ্য অতি করুণ দীর্ঘ স্বরে লাগলেন এবং তাদের কান্নাটিকে বলা হয়েছে সুস্বরম সুন্দর স্বরে গাইতে লাগলেন কান্না কখনো সুস্বর হয় না কিন্তু গোবিন্দের জন্য কান্নাটি সুস্বর রোদনং বন্ধুই তার্থে রোদনন্ত দুঃখ প্রদায় কৃষ্ণান্ত কিন্তু যখন আত্মীয় জন্য রোদন করা যায় তখন সেই রোদনটি কেবলই দুঃখময় কিন্তু বললেন সেই সঙ্গীতবৎ সুখপ্রদা সঙ্গীতের মতো সুখদায়ী কৃষ্ণার্থে রোদন গোবিন্দের জন্য কাঁদা যারা রোদন করতে পেরেছেন তারা জানে আমাদের শ্রীমদ রূপ গোস্বাই পাদ যে লিখেছেন তার প্রথম শ্লোকের টিকা তিনি তো লিখছেন অনেকদিন তোমাদের বিরহ বুকে চাপা দিয়ে এই অন্তিম সময় আর পাচ্ছি না উদ্ঘাটায় আমি জলত কঠোরাং বাষ্পস্য মুদ্রাং হৃদি মুদ্রিত বহুদিন থেকে তোমাদের যে বিরহ বাস্প বুকে জমার বেঁধে আছে সেই বিরহ বাস্পকে বের করে দেখাচ্ছি দেখো তোমাদের রূপের হৃদয়ে কি জ্বালা সেখানে দিয়ে বিদ্যাভূষণ পাদ লিখছেন যে অলব্ধ অবিষ্টেশ্য অবিষ্ট উৎকণ্ঠায়া বিগলিত চিত্তেশ্য অবুদিত দৈন্যস্য অশ্রু অবস্থা এই অবস্থাটি একটা চরম পুরুষার্থ কৃষ্ণের জন্য কাজ এই জন্যই সুশ্রম কৃষ্ণের জন্য রোদন করতে পারা কি একটা চরম পুরুষার্থ তার কারণ তার অভাব বোধ না হলে তো কাঁদা যায় না কে কাঁদতে পারে তখন পর্যন্ত না সুতীব্র অভাব বোধ হয় তার এবং কৃষ্ণ ছাড়া বিশ্ব শূন্য বোধ হয় তখনই তো তিনি কৃষ্ণের জন্য কাঁদতে পারেন তো বললেন অলব্ধ অবিষ্টস্য অবিষ্ট উৎকণ্ঠায়া বিগলিত চিত্তস্য যখন কৃষ্ণকে যে সময় পাওয়া যাচ্ছে প্রেম হয়ে গেছে অথচ কৃষ্ণ আড়ালে পাওয়া যাচ্ছে না অবিষ্টের উৎকণ্ঠায় চিত্রটা দ্রবিত হচ্ছে কারণ প্রেম হৃদয়কে গুলিয়ে দেয় অবুদিত দণ্ডস্য সঙ্গে সঙ্গে যেমন প্রেম চিত্তটিকে গলিত করছে তেমনি প্রচুর দৈন্যের উদ্রেক হচ্ছে ভক্ত মনে করছেন যে আমি তাকে কোনোদিন পেতে পারবো না আমার পাওয়ার কোনো যোগ্যতা নেই আমার সাধন নেই ভজন নেই কি জন্য আমার প্রাণ এত তার জন্য ছটফট করে আমি যে তাকে পাওয়ার যোগ্য নই অভ্যুদিত দৈন্যস্য দৈন্যটি উঠে তখন ভক্ত সক্রন্দ অস্ত্র নির্ধার পদ্ধতি তখন তিনি দিন লাভ কানতে আরম্ভ করেন বললেই যে রোদন এই যে হাত একদিকে অযোগ্যতা স্ফূর্তি দৈন্যে আর অপরদিকে প্রেম কৃষ্ণ বিহনে একটা ক্ষণকে যুগের মতো ব্রজসুন্দরী গণের সুদীর্ঘ বলে অনুভূতির মধ্যে নিয়ে আসছে সুতরাং কৃষ্ণ দেখতে পাচ্ছেন না এই জন্য বিশাল ব্যথা আর অন্তরের অযোগ্যতা স্ফূর্তিতে আবার যখন নৈরাশ্য দুটির মিলন হচ্ছে তখন সক্রন্দ অস্ত্রের ঝরকত তখন কেবলই কাঁদছে ইয়ং অবস্থা খলু এই অবস্থাটি ভক্তজনের পুরুষার্থ দাত্রী যার হৃদয় হয়েছে তিনি পুরুষার্থ লাভ করেছেন এবং তার সঙ্গ যিনি লাভ করেছেন তার কৃপা পেয়েছেন তিনিও পুরুষার্থ পেয়েছেন পুরুষার্থ দাত্রী বলে তো ক্রন্দনেরই রাজ্য জগৎকে কাঁদবার শিক্ষা দিয়েছেন বললেন এই আদর্শের ভজনশীল ভক্ত যারা তারা এর থেকে এই শিক্ষা পাবেন যেটি রোদনের জায়গা কাঁদাই হবে রাধারানী বললেন না আমার কথা শুনে যে